সোলের কত না ফরমানি হয়লা বৈশাখীর নামে সোলের কত না ফরমানি ফয়লা বৈশাখীর নামে সারা দিনয় খেউলা খেউলে সানে সোলের হত না ফরমানি ফয়লা বৈশাখীর নামে সোলের হত না ফরমানি ফয়লা বৈশাখীর নামে রঙ্গে রঙ্গিন ফুয়াইন ফুড়িন দেখলে খরে গোত্র জিন রঙ্গে রঙ্গিন ফুয়াইন জিনজিন এমন ভাবে রং মাখিসে সিনা যায় না সেলে মে মন ভাবে রং মাখিসে সিনা যায় না সেলে মে সোলের হতো না ফুরমানি ফহিলা বৈশাখীর নামে সোলের কত না ফরমানি পয়লা বৈশাখীর নামে বৈশাখী মেলার ভিতরে বাই জোয়ান ফুড়িন তোর বাবনাই বৈশাখী মেলার ভিতরে বাই জোয়ান ফুড়িন তোর বাবনাই ও তার ফিল্ডিং তোহরি বুড়া বেটায়ুগি মারে ও তার ফিল্ডিং দেখ তোহরি বুড়া বেটায়ুগি মারে সোলের কত না ফরমানি ফয়লা বৈশাখীর নামে সোলের কত না ফরমানি ফয়লা বৈশাখীর নামে সিলেট গিয়া দেখছি থুড়া ফুয়েন ফুড়িল জোড়া জোড়া সিলেট গিয়া দেখছি তোরা ফুয়েন ফুড়িল জোড়া জোড়া গজব দিয়া বসর শুরু শান্তি কিলা ফাইতাইতে গজব দিয়া বসর শুরু শান্তি কিলা ফাইতাইতে সোলের হত না ফোরমানি পয়লা বৈশাখীর নামে সোলের হত না ফোরমানি পয়লা বৈশাখীর নামে তেনার টুকরা মাতাত বান্দে কুলামার কাহা ফোর ফিন্দে তেনার টুকরা মাতাত বান্দে কুলা মার্কা খাফুর ফিন্দে ফান্তা বাতার ইলিশ হে দিল কি যত দামে বিকি সে ফান্তা বাতার ইলিশ হে দিল কি যত দামে বিকি সে সোলের হতো না ফুরমানি ফহিলা বৈশাখীর নামে সোলের হত না ফরমানি ফহিলা বৈশাখীর নামে রমনা পার কেউ দেখলাইনি সোলের হত না ফরমানি রমনা পার কেউ দেখলাইনি সোলের হত না ফরমানি বট মূলর তামসা দেখলে মুখ লুকাইবাই সরমে বট মূলর তামসা দেখলে মুখ লুকাইবাই সরমে সোলের হত না ফরমানি ফয়লা বৈশাখীর নামে সোলের হত না ফরমানি ফয়লা বৈশাখীর নামে গান বাজনা আর নিশার আড্ডায় ফুয়াইন ফুরিনতে রাত কাটায় গান বাজনা আর নিশার আড্ডায় ফুয়াইন ফুরিনতে রাত কাটায় নিজর জীবন নষ্ট করায় ওরে দেশের ছেলে মে নিজর জীবন ধ্বংস হরায় ওরে দেশের ছেলে মেয়ে সলের কত না ফরমানি ফয়লা বৈশাখীর নামে সোলের কত না ফরমানি ফয়লা বৈশাখীর নামে সারা দিনয় খেউলা খেউলি রাত খাটে না সে গানে সারা দিনয় খেউলা খেউলি রাইত খাটে নাচে গানে সোলের কত না ফরমানি ফয়লা বৈশাখীর নামে সোলের কত না ফরমানি ফয়লা বৈশাখীর নামে সোলের কত না ফরমানি ফয়লা বৈশাখীর নামে